ফিকি মাসাইলের প্রয়োজনীয়তা কি রয়েছে সেগুলোর আলোচনা কেন আপনার টেনে নিয়ে আসতে হবে সবার সম্মুখে সেটা নিয়ে প্রাথমিকভাবে আমরা কিছু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন মুসলমান সে আল্লাহর ইবাদত করতে বাধ্য কারণ এজন্যই তো তার সৃষ্টি আল্লাহ নিজেই বলেন ওমা আখলাকুল জিন আবুদুল যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদতের জন্য সুতরাং আমরা প্রত্যেক মানুষ আল্লাহর ইবাদত করতে বাধ্য আল্লাহর গোলামি করতে বাধ্য কিন্তু কথা হচ্ছে যে এই গোলামি আল্লাহকে আমরা দেখছি না হ্যাঁ আল্লাহ কি কাজে সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা আমরা জানি না এই জন্য হ্যাঁ এই ব্যাপারটি জানতে হলে আমাদেরকে হ্যাঁ আল্লাহ শাহরুহ হ্যাঁ যাদের মাধ্যমে তার ইচ্ছা অনিচ্ছার কথা আপনার জানিয়ে দিয়েছেন মানব সমাজকে তাদের স্বর্ণাপন্ন অবশ্যই হতে হবে সেটা হচ্ছে আমি রামের স্বর্ণাপন্ন হতে হবে এই জন্য আপনার শরীয়তকে জানতে হলে আপনার আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্টি বুঝতে হলে শরীয়তের স্বর্ণাপন্ন হতেই হবে এই কারণে আম্বিয়া গ্রামের মাধ্যমে যে শরীয়ত আমাদের সামনে এসেছে সেটাকে আমরা হ্যাঁ, ধারণ করতেই হবে এই হচ্ছে কথা হ্যাঁ এখন কথা হলো যে এই শরীয়ত যে আমাদের কাছে এসেছে বিশেষ করে আমাদের মোহাম্মদ সাল্লাহ আসলামের মাধ্যমে হ্যাঁ শরীয়তের যে মূল উৎস হিসেবে যে ব্যাপারগুলো আমাদের সামনে ধরা পড়েছে তার মধ্যে মৌলিক হচ্ছে দুটি ব্যাপার একটা হচ্ছে কোরআন এবং আরেকটি হচ্ছে সুন্না রসুল আকরম সাল্লামের এই কারণে রসুল আকরম সাল্লাম নিজেই বলেছেন যে তারাক তুফিকুম আমরাইন লন তাদলুমা ইন তামাসসাকতুম সুন্নতি হ্যাঁ রসুল আকরম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এটিকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথ পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে হ্যাঁ রসুলের সুন্নত সুতরাং এই দুটিকে আঁকড়ে ধরতে হবে হ্যাঁ এর অধীনে রয়েছে ইজমা কিয়াসের ব্যাপার যেটা আমরা সামনে আলোচনা করবো সুতরাং হ্যাঁ এই যে কোরআন হাদিস আমরা সেখান থেকেই মাসালা ধারণ করব এবং সেই অনুযায়ী আমল করব এই ব্যাপার কিন্তু সবার জন্য সহজ নয় সেই ব্যাপারটা সবারই জানা কারণ সবার পক্ষে কোরআন হাদিস মন্থন করে মাসালা বের করাও হ্যাঁ অনেকের জন্য কঠিন আর অনেক তো আরবি ভাষাই বোঝেন না সুতরাং এই ক্ষেত্রে আপনার ওলামাই কালামের গবেষণার উপর মাঝে মাঝে নির্ভরশীল হতে হয় কারণ অনেকে আছেন যদিও আরবে বুঝেন সরাসরি কোরআন হাদিস যেখানে বর্ণিত রয়েছে কোনো মাসালের ব্যাপারে সেটা তো বোঝা সহজ কিন্তু অনেকে আছেন যা আরবি বোঝা সত্ত্বেও হুম তার আপনার দক্ষতার অভাবে তিনি সেই নতুন নতুন মশলাগুলো কোরআন এবং সুন্না থেকে বের করতে পারছেন না এই কারণে যুগে যুগে যেই গবেষক ওলামাইকরাম ইসলামের স্বার্থে এবং মানব কল্যাণে যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন তাদের স্বর্ণাপন্ন হতে হয় হ্যাঁ যদিও একজনের উপর সার্বিকভাবে নির্ভরশীল হওয়া যায় না কারণ একজনের উপর সত্য নির্ভরশীল নয় বরং ইসলামের কল্যাণে যারা কাজ করেছেন হ্যাঁ, তাদের সামগ্রিক প্রয়াস থেকে নির্যাসটা বের করে নিলেই সত্যটা আমাদের কাছে পরিস্ফুট হবে এবং বেরিয়ে আসবে এবং আমাদের জীবন পরিচালনা করা সহজ হয়ে যাবে এই কারণে ফেকের অবতারণা এবং ফেকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে আমরা বিশুদ্ধ মত অনুসরণ করে ফিখের মাসাইলগুলোকে অধিকাংশ যেটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এগুলোর একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ এই পর্যায়ের আমরা দিকে যাচ্ছি হম সামনে আমরা একটু একটু করে সবগুলো আলোচনা সামনে তুলে ধরবো প্রথম পর্যায়ে আমরা ভূমিকা স্বরূপ যেটা করতে চেষ্টা করব সেটা হচ্ছে ফিক সম্পর্কে আলোচনা করব ফেকের শাব্দিক অর্থ আবেদানিক অর্থ এবং ফেকের আপনার মূল উৎস কি এবং ফেকের বিষয়বস্তু কি হম এইগুলো আমরা আলোচনা করব এবং ফিকের সুফল কি হুম এবং ফিক্ষের ফজিলত কি এবং এটা শিক্ষার প্রতি উৎসাহ প্রদান এবং এটা অর্জনের প্রতি উৎসাহ প্রদান এগুলো নিয়ে আলোচনা করে তারপর আমরা মূল বিষয়ের দিকে হ্যাঁ অগ্রসর হব আল্লাহ শাহু আমাদের সবাইকে হ্যাঁ সেই পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করুন হ্যাঁ যেন আমরা হ্যাঁ, স্বল্প পরিসরে হলেও আপনার ফিক্ষি ইসলামী সম্পর্কে একটি ভালো আইডিয়া পেতে পারি সেই প্রচেষ্টা নিয়েই আমরা অগ্রসর হচ্ছি আল্লাহ জাহান আমাদের এই শ্রমকে কবুল করে কবুল করে নেন এবং এই শ্রমকে সার্থক করে আমাদেরকে এটিকে আমাদের জান্নাতে যাওয়ার উশিলা বানিয়ে দিন এবং জাহান্ন থেকে মুক্তির উশিলা বানিয়ে দিন এবং এর উশিলায় আমাদের পরিবারবর্গকে নিরাপদে রাখুন এবং আমার পরিবার আমাদের পরিবারবর্গের মধ্যে আপনার ইসলামের ধারক বাহক তৈরি করুন যারা ইমাম এবং হুদাত মুহতাদিন হয়ে যায় সেই আশা রেখে এখানে শেষ করছি ওসল আল্লাহ আলা নবীনা আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাহিন